আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ ফাকর রবুল আলমিন অভিশপ্তদের যারা গজবপ্রাপ্ত আল্লাহ পাকের যারা পথভ্রষ্ট ইয়াহুদ্দিন আসারা কাফের মুশ্রিক তাদের পথ থেকে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করেছেন বলুন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি মানব জাতিকে সঠিক পথ যেমন দেখিয়েছেন তেমন অভিশপ্তদের গজবপ্রাপ্তদের আল্লাহর শত্রুদের কাফের মুশেকদের পথ থেকে সতর্ক করেছেন আল্লাহ ফকরাবুল আলমিন একমাত্র সেই পন্থায় থেকে এবাদতবন্দিগি করলে কবুল করবেন যে পন্থা আল্লাহ পাক দান করেছেন কোরআন সন্না মোতাবেক জীবনযাপন যারা করে তাদের এবাদতবন্দিগি আল্লাহ পাক কবুল করেন আর কোরআন সন্ন্যার রাস্তা থেকে আল্লাহ প্রদত্ত বিধানের এই পথ থেকে যারা সরে যায় তাদের এবাদত বন্দীগী কবুল হয় না এই জন্য সিরকির অবস্থায় সিরক করছে আর দিন ইসলামের কিছু পালনও করছে আল্লাহ পাক শির্কের অবস্থায় এবাদত বন্দিগি কবুল করেন না বরং নষ্ট করে দেন এই রকমই বিদাত মিশানো এবাদত বন্দিগি যেসব এবাদত বন্দিগিতে বিদাত হয় সেসব এবাদত বন্দিগি আল্লাহ পাক কবুল করেন না এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট করেছেন আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে এমন একটি বিদাত সম্পর্কে যেই বিদাত বা এই ধরনের আরও বেশ কিছু বিদাতগুলি রয়েছে যেই বিদাতগুলি কাফেরদের দেশ থেকে কাফেরদের ধর্মকর্ম থেকে আমদানি করা মুসলিমরা নিজের দেশে নিজের সমাজে নিজের পরিবারে আমদানি করেছে কাফের সমাজ থেকে এমনিতে মুসলিম সমাজের লোকও যদি বিদাত আবিষ্কার করে বিদাত মানে এমন নতুন কাজ দিনের নামে ধর্মের নামে বা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পালিত হচ্ছে ধর্মীয় উৎসব হিসাবে পালিত হচ্ছে যা আল্লাহ পাক রব্বুল আলমী দেননি তার রসুল সাল্লাহ আলি সাল্লাম দেননি যদি কোনো মুসলিমও এমন কোনো বিদাত আবিষ্কার করে যা রসুর উল্লাহাম থেকে তার খোলাফের আসে দিন থেকে স্বর্ণযুগ থেকে প্রমাণিত নয় আর স্বর্ণযুগের লোকেরা নতুন কিছু করেননি রসুর উল্লাহ সাল্লামের অনুসরণ করেছেন সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন তো যদি কোনো মুসলিমও নতুন কাজ করে ধর্মের নামে তাহলে সেটা বিদাত আল্লাপাক কবুল করবেন না তাহলে সেই বিদাত যদি কাফের ঘরে তৈরি হয় কাফেরদের ফ্যাক্টরিতে তৈরি হয় আর মুসলিমরা করে অথবা অমুসলিম করে আল্লাপাক কখনো কবুল করবেন না আমার উদ্দেশ্য হচ্ছে যে এখন ফেব্রুয়ারি মাস বরং ফেব্রুয়ারি মাসের আজকে ১৩ তারিখ আগামীকালকে ১৪ তারিখ এই ১৪ তারিখে একটি জঘন্য বিদাত কাফের মুশরেক ইহুদি নাসারারা করে আর আজকালকার অনেক মুসলিমরা প্রচার মাধ্যমে সেসব দেখে শুনে মনে করে যে যাক এহুদি নাসারারা করে তাই ভালো মনে হয় এটি হচ্ছে আজকালকার জামানার মুসলিম জাতির কমজোরি দুর্বলতা মানসিক গোলামি করে দৈহিক গোলামি করে যার ফলে কাফের যায় করে তাই ভালো লাগে তাদেরকে মনে হয় এটাই ভালো কারণ ইহুদ্দিন আসারা যখন করছে তো কাজটা ভালো অন্ধভাবে নিয়ে নেয় আর এর পিছনে মূল কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে অজ্ঞতা অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা আল্লাহর দিন শেখে না আল্লাহর দিনের চর্চা করে না আল্লাহর দিনের ধার ধারে না পালনও করে না এই ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস সম্পর্কে আলোচনা করব যে শরীয়তের দৃষ্টিতে এটা কি আর এই রকমই এর সাথে সাথে আরও অন্য অন্য যে কোনো দিবস যা আল্লাহ পাক দেননি তা রসুল সাল্লাহ আলি সাল্লাম দেননি আল্লাহ পাক মাত্র দুটি দিবস পালন দিয়েছেন ঈদুল ফিতর ঈদুল আধা যে মর্মে হাদিসগুলি রয়েছে ইনশাআল্লাহ একটি হাদিস পেশ করার চেষ্টা করব ঈদুল ফিতর আমাদের উৎসবের দিবস ঈদুল আজহা আমাদের খুশি আর উৎসবের দিবস এছাড়া তৃতীয় কোনো দিবস ইসলামের নেই এই জন্য ঈদে মিলাদুলনবী যদিও মুসলিম বিদাতির আবিষ্কার করেছে সেটা প্রত্যাখ্যাত মরদুদ আল্লাহ পাক কবুল করবেন না এর ওপর নেকি দেবেন না বরং এর ওপর গোনহার বোঝা দেবেন এর ওপর আল্লাহ পাক জান্নাত দেবেন না বিদাতি কাজ করে জাহান নামে যেতে হবে তাই ঈদে মিলাদুলনবী নবী সাল্লামের জন্মবার্ষিকীর উৎসব পালন করে যদি জান্নাত না পাওয়া যায় গুমরাহি হয় তাহলে কাফেররা যে সব উৎসব তৈরি করেছে সেগুলি পালন করলে কি করেই রেহাই পাবে আল্লাহ পাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম এরশাদ করছেন অমাইয়াবতাল ইসলামে দিন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অবলম্বন করবে সন্ধান করবে তলাশ করবে অন্য কোনো পথ দিন ইসলামে নেই তারপরেও সেই কাজগুলি করবে আল্লাহ বলছেন ফালা ইকবাল আমিনা কখন আল্লাহ পাক কবুল করবেন না তাহলে দিনে ইসলাম ছাড়া আর দিন ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম কোরআন এবং সহি হাদিসের নাম হচ্ছে দিন ইসলাম কোরআন এবং সহি হাদিস ছাড়া এমন কিছু যদি কেউ করে যেটা নিজের জীবন পন্থা জীবন বিধান মনে করে করে ফালাই ইকবাল আমি কখন আল্লাপা কবুল করবেন না আল্লাপাক যখন কবুল করবেন না তাহলে সে ক্ষতিগ্রস্ত অহু আফিল আখেরাতিমাল খাসেরিন তাই দুনিয়াতে যতই দাপট দেখাক না কেন আখেরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে সুরে আল ইমরান আয়াত নম্বর পঁচাশি আল্লাহ ফাকরাবুর নবী করিম সাল্লা ইসলামকে সতর্ক করে সুরায় জাসিয়ার আর আয়াত নম্বর আঠারোতে আর এই মর্মে এছাড়াও বহু আয়াত রয়েছে একটি আয়াত শুধু পেশ করছি আল্লাহ সুম্মা জা আল্লাহ আলা শরী আতিমিন আল আমর হে নবী তোমাকে আমার আদেশ মোতাবেক একটি শরীয়তের ওপর প্রতিষ্ঠিত করেছি সোম্মা আল্লাহ কা আলা শরি আতি মেনাল আমর তাহলে শরীয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে নাজেল কৃত শরীয়ত মানে আল্লাহ পাকের বিধিবিধান আল্লাহ পাক নাজেল করেছেন তোমাকে তার উপর আমি প্রতিষ্ঠিত রেখেছি কায়েম রেখেছি এর জন্য আল্লাহ আল কোরআন নাজেল করেছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ওহি নাজেল করেছেন কোরআন করিম ওহি রসুল্লাহ হাদিস ওয়াহি ফাত্তা বেহা সুতরাং সেই শরীয়তকে তুমি ফলো করো সেই শরীয়তের তুমি অনুসরণ করো ওয়ালা তাত্তাবে আহুয়া আল্লাজিন আল্লাহ আলামুন আর যারা আল্লাহ পাকের দিন জানে না যারা আল্লাহ পাকের বিধান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না তাদের মন মেজাজে যা চাই তাই তারা বলে আর করে ওইসবের অনুসরণ করিও না তাহলে আয়াত সম্পর্কে একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক শরীয়তের অনুসরণ করতে বলছেন নবী করিম সাল্লা সাল্লামকে সরাসরি এবং পরোক্ষভাবে ওম্মদকে মুসলিমদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের শরীয়ত যে বিধান তা মেনে চলো আর যারা দিন ইসলাম জানে না মানে না শেখে না তাদের খেয়াল খুশি কথা কাজ উৎসবের অনুসরণ করিও না সুতরাং কাফেররা আল্লাহকে জানে না আল্লাহর দিন জানে না আল্লাহ পাকের বিধান জানে না যারা আল্লাহর দিন থেকে অজ্ঞ মুসলিম সমাজের যা নতুন আসে তাই ভালো লাগে নতুন দেখলেই ভালো লাগে মজা লাগে এরা আল্লাহ আলম জানে না আল্লাহর দিন জানে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না তারা তাদের খেয়াল খুশি কথা কাজের অনুসরণ করিও না আল্লাহ পাক সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ভবিষ্যৎবাণী করেও সতর্ক করেছেন কাফেরদের অন্ধ অনুকরণ থেকে যেমন একটা যুগ আসবে যে যুগে তোমরা দুর্বল হয়ে পড়বে কমজোর হয়ে যাবে যার ফলে তোমরা মনে করবে যে যারা সবল শক্তিশালী জাতি তাদের গোলামি করাটাই আর তাদের অনুকরণ করাটাই মনে হচ্ছে ভালো কাজ সতর্ক করেছেন নবী করিম সাল্লা সাল্লাম শুধু ভবিষ্যৎবাণী করেননি যে জানিয়ে দিয়েছেন আর সেটা জায়জ এমন কথা নয় বরং জাতিকে সতর্ক করা হয়েছে যে কাফের অভিশপ্ত মকজুব আলিহিম যাদেরকে সুরা ফাতে আল্লাহ বলেছেন গজবপ্রাপ্ত ইয়াহুদি আর দললেন পথভ্রষ্ট খ্রিস্টান তাদের অনুসরণ করিয়েন আল্লাহ ফাকরবুল আলমিন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন লাতাত্তাবে উন্না কানা কাবুলাকুম এই হাদিসটাকে সোনানাও পড়া যেতে পারে সোনান পড়লে বহু বচন হবে সোনাতনের আদর্শ আর সানান মানে রাস্তা লাতাত্তাবে অন্যা সানানা মান কানা কাবলাকুম তোমাদের পূর্বে যেসব জাতি ছিল বা পূর্বের জাতিরা যারা পূর্বে এসেছে তাদের তোমরা অবশ্যই অবশ্যই অন্ধ অনকরণ করবে শিবরান বে শিবরিন একেবারে পুরোপুরি শিবর বলা হয় আদা হাতকে শিবরান বে শিবরিন ওজেরা আন বেজার বেজার আইন হাত এক হাত জেরা একবারে সমান সমান সমান সমানভাবে যেমন তারা করেছে তেমন তোমরা করবে এমনকি তারা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে সান্ডা বুঝেন তো না দব আর ওরা খায় আর খাওয়া জায়েজ আছে রুচি হইলে আর রুচি না হইলে খাওয়া তো না আর মুস্তাহাব না জায়জ খেতেই হবে আর খেলে সব পাবে এমন কথা নাই তবে বেশ কিছু উপকারিতা আছে তাতে উল্লাহ সাল্লামের মাতৃভূমি মক্কাই হইতো না তাই রসুল্লাহ দস্তরখানে সাহাবি রেখেছেন নিজের রসুল্লাহ খাননি সুতরাং আমি আপনি যদি না খাই তো কোনো দোষ নেই আর যদি খাই যে জিনিস তাহলে তিরস্কার করা চলবে না আর ছিছা করা চলবে না যেখানে আল্লাহ পাক জায়েজ করেছেন এই সান্ডার গর্তের কথা কেন বললেন সান্ডার গর্ত খুব আঁকা বাঁকা থাকে সোজা থাকে না সোজা গর্তে ঢোকা সহজ কিন্তু যদি খুব আঁকা বাঁকা গর্ত থাকে তাতে ঢোকা কষ্টকর তো তোমাদের পূর্বের জাতিরা এমন গর্তে ঢুকেছে যেই গর্তে ঢোকা বড়ই কষ্টকর তারপরে তোমরা ঢুকে পড়বে এই গর্তে ঢুকা বড় কষ্টকর যাব না থাক না ঢুকেছে যেহেতু ওরা আমাদেরকে ঢুকতে হবে এইরকম কাজ করবে তোমরা কল্লা সাহাবারা বলছেন যে আমরা বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল ইয়াহুদ্দান্না সারা পূর্বের জাতিদের কথা বলছেন ওই সব জাতি মানে ইয়াহুদ্দিন আসারাদেরকে উদ্দেশ্য করেছেন যে ইয়াহুদি খ্রিস্টানদের আমরা অনুসরণ করব। তখন সাহাবাই আমরা যে ইমানি মন মেজাজ ছিল আর যেই শক্তি অন্তরে ছিল ইমানি শক্তি ছিল তাতে তার আশ্চর্য হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে আমরা আবার এই ইয়াহুদি গজবপ্রাপ্ত এই খ্রিস্টান দ্বারা দললেন পথভ্রষ্ট তাদের অনুসরণ করব তাদের পিছনে পিছনে চলব তাদেরকে আইডিয়াল মনে করবে যে ওরা যা করছে ঠিক ভালো সুতরাং করো এইরকম তুচ্ছ কাজ নোংরা কাজ করব। এটা কি হইতে পারে অবাক হয়েছিলেন সাহাবাই কেরামরা আর আজকের অধিকাংশ মুসলিম আরে অমুকের ছেলে একেবারে ইউরোপিয়ান হয়ে এসছে আমেরিকান হয়ে এসছে হ্যাঁ ন্যাশনালিটি নিয়ে এসছে হ্যাঁ এই তো বিশাল ব্যাপারে তো জান্নাত পেয়ে গেছে সাহাবারা জিজ্ঞাসা করলেন আল ইয়াহুদ নাসারা ইয়াহুদি খ্রিস্টানদের আমরা অনুকরণ করব নবী সাসা বললেন ফামান তাহলে আর কি আছে তোমাদের পূর্বে তো ইহুদি খ্রিস্টানরা এসছে আর ওরাই পৃথিবীতে আছে আগে নো আলি ইসলামের জাতি আর আর অন্যান্য জাতি আদ সামুদ্রগুলি ধ্বংস হয়ে গেছে সব জাতির নেই তাহলে যেই জাতি দুটো আছে ইয়াহুদি খ্রিস্টান এই দুটো জাতির তোমরা অন্ধ অনুকরণ করবে এমন একটা যুগ আসবে হাদিসটি সহি বকারি মুসলিমের এর দ্বারা নবী করিম সাল্লা সাল্লাম মুসলিম উম্মাকে সতর্ক সাবধান করেছেন যে তোমরা কাফের বিজাতিদের অনুকরণ করিও না কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আজকের অধিকাংশ মুসলিমরা দিন ইসলাম পালনে গর্ববোধ করে না বরং লজ্জাবোধ করে যদি পালন করেও লজ্জাবোধ করে কোথাও নামাজ পড়তে বাইরে হ্যাঁ লজ্জাবোধ করে ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করে ইসলামিক রূপচেহারা নিয়ে ঘুরতে ফিরতে লজ্জাবোধ করে যদি কোনো সাথীর সঙ্গে একজন দাঁড়িয়েওয়ালা হয় আর একজন না ওই মেজাজের না আর একেবারে ওই রকম সমাজে যদি বসে আর চলাফেরা করে আরে তোমাকে নিয়ে বড়ই সমস্যা এমন এমন পরিবেশে সমাজে যাচ্ছি যেখানে তোমার মতো দাড়িওয়ালা লোককে নিয়ে চলাফেরা করা মুশকিল আমাদের এক প্রফেসর ইউপিএমে ছিলেন উনি বলছিলেন যে ওর এক আত্মীয় নিয়ে গেছে মন্ত্রী মিনিস্টারদের সাথে বসিয়েছে আর বলছে তোমাকে নিয়ে বড়ই সমস্যা তারপরও দাঁড়িয়ে একেবারে মাসাল্লাহ এতটুকু ছোট ওই দাড়ি নিয়েও চল চলাফেরা মুশকিল বুঝতে পেরেছেন কি কাফেরদের গোলামি আর পক্ষান্তরে কাফেরদের গোলামি করলে খুশির শেষ নাই ভালোবাসা দিবস পালন করতে পেরেছি আজকে বিবাহ দিবস পালন করলাম ম্যারেজ ডে ছিল আমার বিবির হ্যাঁ আমার ছেলের ছিল কি বলছে যেটাকে হ্যাঁ জন্মদিবস বার্থডে আর কত কি আকিকার তৌফিক হয় না ইসলাম পালন করা তৌফিক হয় না অধিকাংশ মুসলিম আকিকা করে আমাদের দেশের আর করলেও বিদাতি আকিকা করে জন্ম দিবস ছাড়েন না বিবাহ দিবস ছাড়েন না বিদাত ছাড়েন না আর সন্ন্যত পালন করে না সন্ন্যত পালন করা না কিন্তু বিদাত করতে হবে খ্রিস্টান যাদেরকে পার্থিব দিক থেকে দুনিয়ার শক্তির দিক থেকে মুসলিমরা অধিকাংশই মনে করছে আমাদের চাইতে শক্তিশালী আমাদের চাইতে উন্নত দেশ তাদের আমাদের চাইতে বিচক্ষণ তারা প্রযুক্তিতে তারা আমাদের চাইতে অ্যাডভান্স সুতরাং তাদের ভালো হোক আর মন্দ হোক যদি দুনিয়ার গুলি নিত আর নিয়ে যদি নিজেরা শক্তিশালী হইতো তাহলে প্রশংসার পাত্র ছিল তাহলে প্রশংসা করা উচিত ছিল যে বিজাতির কাছ থেকে ভালো জিনিসগুলো নিয়ে নিজেরা শক্তিশালী হন উন্নত হন কিন্তু না ওসব জিনিস নেওয়ার তৌফিক হয় না নেই ধর্মকর্ম নেই এমন সংস্কৃতি সভ্যতা যেগুলি অসার আল্লাহ প্রদত্ত নয় তার মধ্যে একটি হচ্ছে এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে এটা এর ইতিহাস যদি বলতে যায় সময় পার হয়ে যাবে আর একটু সময় বেশি নাই সুতরাং ইতিহাস আমি বলছি না শুধু দুটি কথা ইতিহাসে বলবো যে এর পুরাতন প্রাচীন ইতিহাস হচ্ছে যে এটা ছিল রোমানরা যখন মূর্তি পূজক ছিল হিন্দুদের মতো পত্তলিক ছিল তখনকার যুগে তাদের এক দেবীর পূজা যে দেবীকে মনে করা হইতো যে বিবাহ সাদীর দেবী ভালোবাসার দেবী প্রেম প্রীতির দেবী তাহলে এটা ছিল আসলে রোমান বা ইউরোপিয়ানরা যে যখন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি আজকে থেকে প্রায় সতেরোশো বছর পূর্বে ঐতিহাসিকরা লিখেছেন তাদের এটি একটি মত তো সেই যুগে তারা মুশরেক পত্তলিক ছিল তখন ওই দেবীর পূজা করত ওই দেবী থেকে দেবীর পূজা থেকে ভালোবাসার দেবী বিবাহ সাদের দেবী আর বিবাহ সাদের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা হ্যাঁ ইত্যাদি এখান থেকে শুরু হয় ভালোবাসা দিবস এটাকে কেন্দ্র করে আর তারপরে যখন এই রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করল এই ধর্ম গ্রহণ করার পরে ভ্যালেন্টাইন নামে একজন তাদের পাদ্রী ছিল সেই পাদ্রিকে ফাঁসিতে চড়ানো হয় বা শুলিতে চড়ানো হয় এই পাদ্রিকে কেন্দ্র করে তখন শুরু হয় এই ভালোবাসা দিবস পালন করা তাহলে যখন তারা মুশরেক পত্তলিক ছিল তখন তাদের এই দেবীর পূজা ছিল এটাকে যদি সামনে রাখেন তাহলে ভালোবাসা দিবস পালন করা মানে সিরকি কুফরি কাজে অংশ নেওয়া আর যদি ধরেন যে এটা খ্রিস্টানরা যখন শুরু করেছে ভ্যালেন্টাইন নামক পাদ্রিকে কেন্দ্র করে বা পাদ্রির ঘটনাকে যে পাদ্রিকে শুলিতে চড়ানো হইল যে কোনো কারণে চড়ানো হোক কয়েকটি কারণ তার উল্লেখ করা হয়েছে তার হয়তো একটি আমি উল্লেখ করব তো এটাকে যদি কেন্দ্র করা হয় তাহলে এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় বিষয় হয় মুশ্রিকদের পত্তলিকদের আর না খ্রিস্টানদের ধর্মীয় বিষয় খ্রিস্টানদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে আর মুশ্রিক পত্তলিকদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে বরং সেটা শিরকে অংশ নেওয়া পরবর্তীতে এটা এমন এক দিবসে পরিণত হয় যেটা হচ্ছে ভালোবাসার দিবস আর এই ভালোবাসার নামে পশ্চিমা দেশগুলিতে বৈধ ভালোবাসা নয় যেগুলি পাক পবিত্র ভালোবাসা সেগুলি ভালোবাসার কোনো চর্চা হয় না ভালোবাসা এমন নোংরা ভালোবাসার চর্চা হয় যেই ভালোবাসা মানুষকে জেনা ব্যবিচার লুচ্চামি তে লিপ্ত করে আর একেবারে পাশবিক চরিত্র মানুষের হয়ে যায় পশুর মতো চরিত্র তাদের হয়ে যায় এই জন্য এই দিনে সবচেয়ে বেশি তাদের এই চরিত্রহীনতা দেখা যায় আর এই দিনে আর একটি পরিসংখ্যান বলছি যে ফুলের চল্লিশ শতাংশ বলা হয়েছে ফুল শতকরা চল্লিশ ভাগ মানে একশোতে চল্লিশ ভাগ ফুল এই দিনে কেনা বেচা হয় তাহলে এই অনুষ্ঠানটা এই উৎসবটা শুধু ভালোবাসা দিবস হয়ে নেই তাদের এটা একটা ব্যবসায়ী ব্যবসায়ী ব্যাপার স্যাপার হয়ে গেছে যার ফলে এটা যারা ব্যবসায়িক তারাও ছাড়তে চায় না এটাকে প্রচার মাধ্যমগুলি দিয়ে মানুষকে উৎসাহিত করছে যাতে তাদের ব্যবসা ফলপ্রসূ হয় আর এই জন্য ধীরে ধীরে মুসলিম সমাজে এই দ্রুত ছড়িয়ে যাচ্ছে কারণ দেশ যারা বড় বড় ব্যবসায়ী পুঁজিপতি তাদের হাতে আর না হলে যারা রাজনীতিবিদ তাদের হাতে রাজনীতিবিদরা আল্লাহর দিন সম্পর্কে জানে না বুঝেও না আর তা পালন করার চেষ্টাও করেন না আর মানুষ যা চাই তাই নিয়ে মেতে থাকো আর আমাদেরকে আমাদের কাজে ছেড়ে দাও এটা চাই তারা এই হচ্ছে অধিকাংশ শাসকদের অবস্থা আর যারা পুঁজিপতি পয়সাওয়ালা ব্যবসা বিজনেস যেখানে ইনকাম আছে সেখানে তারা আছে সুতরাং এইভাবে আরো ধীরে ধীরে প্রত্যেকটি দেশে যেসব দেশে জানতো না আজকে থেকে পাঁচ বছর দশ বছর আগে হয়তো ভালোবাসা দেওয়া জানতো না তারা ঘরে ঘরে জানতে শুরু করেছে আর ক্ষেত্রে কাজ করছে প্রচার মাধ্যমগুলি এ ভ্যালেন্টাইন যে পাদরি ছিল তার সম্পর্কে বলা হয়েছে যে রোমানরা যখন খ্রিস্টান ধর্ম কবুল করলো তার আগে তারা পৌত্তলিক ছিল তারপরে এটা ছিল তৃতীয় শতাব্দীতে এর খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে সেই সময় কোন একটা যুদ্ধ যুদ্ধের অবস্থা তৈরি হয়েছিল যুদ্ধের সময় সেনাবাহিনীকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করলো কিন্তু কেউ বাড়ি ছেড়ে যেতে চায় না স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে কেউ যেতে চায় না বুঝতে পেরে সে বিবাহ সাদী বন্ধ করে দিল যে কেউ বিবাহসাদী করতে পারবে না বিবাহসাদী না করলে তাহলে বিশেষ করে নতুন যারা বিবাহসাদী করে তারা বাড়ি ছেড়ে যেতে চাইবে না বিবাহসাদী করবে না সুতরাং যুদ্ধে তারা যাবে পয়সা পেলে যুদ্ধে যাবে তারা এই বিবাহ যে নিষেধ করে দেওয়া হলে দেশে তখন এই ভ্যালেন্টাইন নামক যে পাদ্রি ছিল সে ভিতরে ভিতরে চার্চে বসে গির্জাতে বসে গোপনীয় ভাবে বিবাহ শাদী করানো শুরু করলাম তখন সেই রাজা জানতে পারলো যে এইরকম বিবাহ হচ্ছে তখন এই ভ্যালেন্টাইনকে জেলে ঢুকিয়ে দিল আর তাকে শাস্তি দেওয়া হইল মৃত্যুদণ্ড এই জেলে থাকা অবস্থায় সে প্রেমে পড়ে যায় যে জেলের অধিপতি জেলের মালিক তার মেয়ের সাথে তার মেয়ে প্রেমে লিপ্ত হয়ে যায় এই লোকের এই পাদ্রির কিন্তু তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বা বিবাহ হওয়ার বিবাহ হওয়ার আগেই একে সুলিতে চড়িয়ে দেওয়া হয় এই যে ভালোবাসা প্রেমে পড়ে গেছিল এই ভ্যালেন্টাইন নামক পাদরি এই জেলের মালিকের মেয়ের একে কেন্দ্র করে ভালোবাসা দিবস শুরু হয় আর আজকাল ভালোবাসা দিবসে স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তেমন হয় না আর বাপ মায়ের কথা তো হয়ই না যা ইসলামের ভালোবাসার কথা রয়েছে ছেলে মেয়েদের ভালোবাসার প্রশ্নে উঠে না ওই সব কথা হয় না এ অনুষ্ঠানে আল্লাহ পাকের ভালোবাসার কথা হয় না রসুলের ভালোবাসার কথা হয় না দিনের ভালোবাসার কথা হয় না মুসলিম ভাই বোনদের ভালোবাসার কথা হয় না এগুলি হচ্ছে ইসলামের ভালোবাসা ভালোবাসার কথা হয় হ্যাঁ যুবক যুবতীদের অবৈধ ভালোবাসা চরিত্রহীনতা নোংরামি আর জেনার খেলা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মাঠে ময়দানে এই জেনা ব্যবচারের খেলা এ হয়ে থাকে এতে তারা করে কি এতে তারা পারস্পরিক খুশি প্রকাশ করে এবং এতে গোলাপ ফুল লাল ফুল দিয়ে এক অপরকে ভালোবাসা প্রদর্শন করে এতে লাল কাঠ এগুলি পেশ করে যাতে লিখা থাকে প্রেমের কথা লিখা থাকে এগুলি তারা করে এতে আরও এক পূজা রয়েছে খ্রিস্টানদের প্রাচীন যুগের এক পূজা এক শিশুকে দেখানো হয় যে শিশুর দুটো ডানা আছে কিউপিড সেই শিশুর নাম বলা হচ্ছে ইউপিআইডি কিউপিড সেই শিশুর ছবি তারা ওই সব ইউরোপে পশ্চিমা দেশগুলিতে দেখায় তার হাতে আছে তীর ধনুক আছে এসব দেখায় তাতে এতে বিভিন্ন জামা কাপড়ে আর বিভিন্ন কার্ডে লেখা থাকে যে বি মাই ভ্যালেন্টাইন মানে আমার সাথে তুমি প্রেম করো বা আমার তুমি হ্যাঁ, ভালোবাসা হয়ে যাও ইত্যাদি এসব কিছু লেখা থাকে আর এর সাথে সাথে দিনে রাত্রে নাচ গান আর উলঙ্গ উলঙ্গ অবাধ মেলামেশা এসব হয়ে থাকে এ হচ্ছে ভালোবাসা দিবস যাতে দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবচার আমার মনে হয়ে থাকে আর আরেকটি কথা এখানে মনে রাখবেন যে খ্রিস্টানদের ক্রিসমাস যে পঁচিশে ডিসেম্বর এই ক্রিসমাসের পরে সবচেয়ে বড় উৎসব বা অনুষ্ঠান হচ্ছে এই ভালোবাসা দিবস খ্রিস্টানদের এখন মুসলিমদের কি করা উচিত এই ক্ষেত্রে মুসলিমরা কি এই ভালোবাসা দিবস পালন করতে পারবে এই ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদেরকে বলবো প্রথম কথা আমি শুরুতে একটা বলেছি যে আল্লাহ ফাকরাবুল আলমিন মুসলিমদেরকে উৎসবের দিন দিয়েছেন তার সংখ্যা হচ্ছে দুটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটা শরীয়ত দ্বারা নির্ধারিত এই ইতিহার আমাদের নেই এই স্বাধীনতা নেই যে আমরা আরও দিবস বাড়াবো উৎসব বাড়াবো এই ইতিহার নেই সুতরাং মুসলিম সমাজে আরও যে উৎসবগুলি শুরু হয়েছে সবগুলি বেদাতি উৎসব যেমন ওরুসের উৎসব কবর মাজারে পীরদের কবরগুলিতে যেগুলিকে মাজার বলা হয় মাজারে ওরস এটাও শির করার জন্যই মানুষ যায় এক দুই নম্বর কথা এটা অতিরিক্ত উৎসব যা ইসলামের নেই এছাড়া হিন্দুদের যতগুলি মেলা দুর্গাপূজার মেলা গণেশের মেলা আর অমুকের মেলা মেলার শেষ নেই তো আমার আলোচনা শুধু ভালোবাসা দিবসের সাথে সীমিত রাখছে না এর সাথে যতগুলি দিবস রয়েছে এইরকমই এখানে আরেকটি কথা বলে দিই একুশে ফেব্রুয়ারি আর একটি দিবস আপনাদের সামনে আসছে হ্যাঁ কোন দিবস হ্যাঁ মাতৃভাষা দিবস আবার ফেব্রুয়ারি মাস হিসাবে মাতৃভাষা দিবস আর ভাষা হচ্ছে বাংলা আর বৈশাখ জ্যোষ্ঠী করে কোনো মাসে ফাল্গুনে করি চতুর করি এটা তৌফিক হলো না হ্যাঁ একুশে ফেব্রুয়ারিতে চিন্তা করেছেন কিছু এত মাতৃভাষার সাথে ভালোবাসা তো আবার ফেব্রুয়ারি কেন ইউজ করবেন হ্যাঁ ফেব্রুয়ারি কেন ব্যবহার হবে এটা প্রশ্ন করেছি ওইসব ভাইদেরকে যারা এর জন্য খুব উদ্যম উদ্দীপনা নিয়ে আছেন যে ভাষা দিবস পালন করব। তারপর ভাষা দিবসে যদি পালন করতে হয় তো আমাদের কোরআন করিমের ভাষা আরবি ভাষা এই দিবস পালন করা কোরআন করিমের আরবি ভাষা দিবসও যদি কেউ পালন করে তবু বিদাত শুনে রাখেন আমার কাছে যাতে করে কেউ না মনে করে যে আমাদের ভাষার সাথে শত্রুতা আমার মাতৃভাষা বাংলা তো বাংলার সাথে কি করে শত্রুতা হইতে পারে কিন্তু আল্লাহর দিনের সাথে মহাব্বত আর আল্লাহর দিনের বাইরে যে শিরিক বিদা তার সাথে দুশ্মনী শত্রুতা অবশ্যই থাকতে হবে আরবি ভাষা দিবসকেও যদি পালন করে তো সেটা শরীয়ত নয় সেটা বিদাত সেটা গুমরাহি সেটা সেরাতে মুস্তাকিম নয় <coughs> ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছেন যে ঈদ বা উৎসব এটা কোনো পার্থিব বস্তু মনে করবেন না বরং পাঁচ অক্ত নামাজ যে পড়ি আমরা জামাত করে এই জামাতের চাইতে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসবগুলি কারণ জামাতের নামাজ পড়তে মহল্লার লোকই শুধু আসলো তাই না পাড়ার লোক আসলো মসজিদে অক্তিয়া মসজিদে হয়তো জুমা মসজিদে এলাকার বেশ কিছু লোকেরা আসলো কিন্তু ঈদ গোটা অঞ্চল লোক ঈদে আসলো তাই না ঈদুল ফিতর ঈদুল আজহা ওই রকমই যেসব উৎসব রয়েছে গোটা দেশের লোক উৎসবে মেতে উঠেছে একুশে ফেব্রুয়ারিতে গোটা দেশের মানুষ মেতে উঠবে তাই না এই ভালোবাসা দিবসে সারা বিশ্বের যত বিদাতপন্থী গুমরা মেতে উঠবে চিন্তা করতে পেরেছেন তাহলে এইগুলিকে কেউ এইভাবে উড়িয়ে দেবেন না যেগুলো দুনিয়াবি পার্থিব ব্যাপার এমন কি করলাম নামাজ রোজা হজ্জাকাত তো করছি আর ভালোবাসা দিবস পালন করলাম এমনটা কি করলাম না বড়ই অপরাধ করলেন ঈদ শরীয়তে নির্ধারিত বস্তু সুতরাং ঈদ ইসলামে যা আছে তাই পালন করতে হবে অমুসলিমদের কোনো উৎসবে অংশগ্রহণ করা ইসলামে জায়জ নয় কারণ আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন লেকুল্লিন না মিনকুম শির আতঙ্গা মিন হাজা কোরআন করিমের আয়াত আল্লাহ সাদ করছেন যে প্রত্যেক জাতির জন্য তোমাদের মধ্য থেকে হে মানব জাতি তোমাদের প্রত্যেক জাতির জন্য শরীয়ত নির্ধারিত করেছি ও মিনহাজান আর পথ নির্ধারিত করেছি দিন ইসলামের পথ দিন ইসলামের শরীয়ত ইয়াহুদি খ্রিস্টানদের শরীয়ত আর বিধানের সাথে মিল রাখে না তারাও করবে আর আপনারাও করবেন এটা চলবে না লেকুল্লিন আল্লাহ মিনকুম শিরাত মিনহাজান আল্লাহ পাক আরো এরশাদ করেছেন সুরাহজে লেকুল্লা উম্মাতিন জাল্লা মানসাকান হুম না কু প্রত্যেক জাতি প্রত্যেক উম্মাত প্রত্যেক জাতির জন্য আমি এবাদতের পদ্ধতি নির্ধারিত করেছি যা হুম নাসেকু যা তারা পালন করে থাকে সুতরাং বিজাতিরা পালন করে আর আপনি একজন মুসলিম পালন করবেন এটা চলবে না প্রত্যেক উম্মতের আল্লাহ পাক পৃথক পৃথক উৎসব ঈদ আর এবাদত বন্দীগীর নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছেন আল্লাহাক বলছেন আমাদের ঈদ উল ফিতর আছে ঈদ উল আজহা আছে যাতে ইহুদি খ্রিস্টান আসবে না আমাদের জুমা আছে যে জুমাতে ইহুদি খ্রিস্টান আসবে না তারা শনিবারে যাবে ইহুদিরা রবিবারে যাবে তাদের চার্চে খ্রিস্টানরা সুতরাং এইরকমই যেসব উৎসব রয়েছে তাদের আর অন্যান্য সেগুলিতে কোনো মুসলিম যেতে পারে না নবী করিম সাল্লা সাল্লামের সহি বখারির হাদিস এবং সহি মুসলিম রয়েছে হাদিসটি শোনাই নবী করিম সাল্লা সাল্লাম একবার বললেন সাহাবাই কেরামদেরকে ইন্না লেকুল্লে কৌমিন ঈদান প্রত্যেক সম্প্রদায়ের উৎসব আছে ঈদ আছে ওয়াইন্না হাজা ঈদ না আর এটা হচ্ছে আমাদের ঈদ মানে ঈদ উল ফিতর ঈদ উল আজহা হচ্ছে আমাদের ঈদ প্রত্যেক জাতির ঈদ আছে সুতরাং যারা ইউরোপিয়ান তাদের ভালোবাসা দিবস হইতে পারে তাদের চরিত্র নষ্ট করতে দিন কিন্তু আপনার মুসলিম ভাই বোনদের চরিত্র কেন নষ্ট হবে মুসলিম দেশের মানুষের চরিত্র কেন নষ্ট হবে মুসলিমরা কেন বিজাতিদের উৎসবে অংশ নেবে আর একটা হাদিস আবু দাউদ রয়েছে আর হাদিসটি সাহি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনাই হিজরত করে আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা মদিনার লোকেরা আউস খাজরা যারা মুশ্রেক ছিল ইসলাম গ্রহণ করলো অধিকাংশ তারা আর ইয়াহুদিরা ছিল মদিনার লোকদেরকে দেখলেন যে বছরে দুই দিন তারা উৎসব করে খুশি আমদ ফুর্তি করে আর খেলাধুলা করে আমদ ফুর্তি দিনে খেলাধুলা করতো তারা নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে যারা মহাজেরিন ছিলেন আনসার ছিলেন মুসলিম হয়েছেন এখন আগের ওইসব ছাড়ো ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বেহেমা খৈরম মিনহমা আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের এই দুই দিন যে খেলার দিবসগুলি রয়েছে তোমাদের এগুলির বদলে আরো দুটি ভালো দিন দান করেছেন খাইরাম মিন হোমা ইয়ামুল আজহা ও ইয়ামুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা বকরা ঈদ কুরবানির ঈদ আর একটা হচ্ছে ঈদুল ফিতর রমজান শেষ হইলে যে রমজান সমাপ্ত ইফতার হইল এই ঈদুল ফিতরের কি বলা হয় আর একটি বিষয় শুনে রাখেন যে এই ভালোবাসা দিবস এটা হচ্ছে রোমান মুশরেক যারা পুত্তলিক ছিল তাদের সাদৃশ্যতা তারপরে খ্রিস্টানরা যেহেতু ভ্যালেন্টাইন দিবস পালন করা শুরু করলো সুতরাং তাদেরও সাদৃশ্যতা তাহলে এই ভালোবাসা দিবস পালন করায় মুশরেকদেরও সাদৃশ্যতা রয়েছে তাদের অনুকরণ রয়েছে আর খ্রিস্টানদেরও সাদৃশ্যতা রয়েছে অথচ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন তাদের সাদৃশ্যতা থেকে বরং কোরআনে কেরিমে সতর্ক করা হয়েছে কোরআনে কেরিমের দু একটি আয়াত শোনায় আপনাদেরকে আল্লাহ পাকের সাদ করছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়াউলাইকা লাহুম আযাবুন ইমরান আয়াত নম্বর একশো আল্লাহ পাক বলছেন যে হে মুসলিমরা তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে ওয়াখতালাফু আর মত বিরোধ করেছে মিম্বাদ মা জাহল বা ইয়েনা তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আল কোরআনের আয়াত আসার পরে কোরআনে করিম এসেছে আর তাদের নবী বলে গেছেন ভবিষ্যৎবাণী করেছেন শেষ নবী মোহাম্মদ আসবেন আহম্মদ আসবেন তার দিন মেনে নিও কিন্তু তারা ইখতলাফ করেছে মত বিরোধ করেছে মানেনি তাদের মতো তোমরা হয়ে যেও না তাদের সাদৃশ্যতা গ্রহণ করিও না ওউলাইকালাহম আজাবুন আজিম তাদের জন্য মহাশাস্তি রয়েছে তাদের জন্য মহাশাস্তি রয়েছে আল্লাহ পাক যাদের জন্য মহাশাস্তির কথা বলছেন তাদের পথে চলতে নিষেধ করছেন আর তাদের উৎসব পালন করবেন ভালোবাসা দিবস আরো আল্লাহ পাকের সাদ করছেন সুরা মায়েদার আয়াত নম্বর উনপঞ্চাশ ও আনহে কুম্বে মা আনজাল আল্লাহ হে নবী আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনী বিধান তা দিয়ে তুমি বিচার করো ওয়ালা তাত্তাবি আহুয়া আহম কাফেরদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না ওয়াহজার হুম আর তাদের থেকে সাবধান ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক পত্তলিক থেকে সাবধান আল্লাহ পাক যে তোমার প্রতি বিধান নাজেল করেছেন কোরআন বিধান তার কিছু অংশ থেকে তোমাদেরকে সরিয়ে দেবে সাবধান কাফেরদের এই ষড়যন্ত্র থেকে সাবধান ফাইন তাল্লাউ যদি তারপরেও তারা ফিরে যায় আল্লাহর দিন ছেড়ে দিয়ে আল্লাহর দিনের উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা থাকলো আরও কিছু উৎসব লাগবে যদি শুরু করে আল্লাহ বলছেন ফায়ালাম আন্নামা ইউরিদুল্লাহ বাদে আল্লাহ পাক চান যে তাদের কিছু পাপের শাস্তি দেবে মুসলিম জাতি যখনই এই রকমের বিদাতগুলি শুরু করেছে কাফেরদের অনুকরণ করেছে তখন আল্লাহ পাক তাদের কিছু পাপের শাস্তি দিয়েছেন বেবাদে জুনুবি আল্লাহ পাক বলছেন আজকে মুসলিম জাতির ওপর যে আজাব গজব বিভিন্ন রকমের জালেম শাসক একটা আজাব শুনে রাখেন ভালো করে জালেম শাসক যে নিয়ে অনেকে পরেশান পরেশান কি করব কি করব। নিজের আমলের জন্য নিজের আকিদ আমলে সংশোধন করেন কাফের আর জালেমদের পথ পরিহার করেন আর দিনের পথে আসেন কোরআন সন্নাকে মজবুত করে ধরেন আল্লাহ পাক জালেম শাসককে উঠিয়ে দেবেন আবার সেই নেক সৎকর্মশীল শাসকরা আসবেন যেমন ছিলেন ওমর ইবিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহ আর ওই রকম অন্য অন্য আরো খোলাফা আগন আল্লাহ ফকরবুল্লা আলমিন আরো এরশাদ করছেন জুর নম্বর বাহাত্তর এরশাদ করছেন দয়াবান রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন জুর যারা আল্লাহ পাকের নেক বান্দা রহমানের বান্দা তারা জুর যেখানে হয় সেখানে উপস্থিত হয় না এই জুরের তাফসির করতে গিয়ে তাফসির কানগর বলেছেন যে যতগুলি শরীয়ত বিরোধী অনুষ্ঠান আছে পাপের অনুষ্ঠান আছে গান বাজনা থেকে শুরু করে গান বাজনার অনুষ্ঠান সিনেমা সার্কাস আর এইরকম যেখানে অশ্লীলতা আছে আর এছাড়া যতগুলি উৎসব আছে সেগুলি জোর মেলা এর মেলা তো মেলাও এর মধ্যে তফসিরে নিয়ে এসছেন তফসির কারগণ উৎসব সুতরাং এই ভালোবাসা দিবস সম্পর্কে কোরআনে কেরিমের আয়াত সুরা ফোরকার জুর মমিনরা এই ভালোবাসা দিবসে কখনো অংশ নেবে না নবী করিম হুম ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও যদি বিজাতির সাথে সাদৃশ্যতা গ্রহণ করে তাদের পথে চলে তাদের তরিকা অনুযায়ী চলে তারা ভালোবাসা দিবস করবে আগামীকালকে আপনারাও করবেন তাদেরও দেখা যাচ্ছে লাল জামা কাপড় লাল ফুল হ্যাঁ আর তার তারা অনুষ্ঠান করছে ভালোবাসে তো আপনারা অনুষ্ঠান করছেন মিনহুম তাহলে মুসলিম তাদেরই দলে সামিল দলে সামিল হবে মুসনাদ হাদিসটি রয়েছে আবু ইমাম ইবরা বলছেন হাদিস এই হাদিস স্পষ্ট করে যে কমের পক্ষে কাফেরদের সাথে সাদৃশ্যতা হারাম এটা কমের পক্ষে যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলে সামিল হবে কমপক্ষে হারাম আর সর্বঊর্ধ্বে তাদের দলে সামিল হবে না তাদের মতো কাফের মুশেক হয়ে যাবে ভগমিনুম তাদের দলে সামিল হবে অর্থাৎ তাদের মতো কাফের মুশেক হয়ে যাবে কারণ কুফরি কাজে শির্কের কাজে যদি সহযোগিতা করে তাহলে তাদের দলে সামিল হবে ওয়াইন কানা জাহির যদিও এই হাদিসের বাহ্যিক অর্থ হচ্ছে ইয়াক্তাজি কুফরাল মোতাসাব্বাহ বেহিম যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে মুসলিমদের থেকে তার কুফরি প্রমাণ করে বাহ্যিক হাদিস কুফরি প্রমাণ করে আল্লাহ ফকরাবুল আলম যেমন কোরআন কেন আর একটা আয়তে সাদ করেছেন ইয়াহুদি খ্রিস্টানদের সাথে সাথে যারা সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের সাথে মিত্রতা অবলম্বন করবে তাদের দলে সামিল হবে ভালোবাসা দিবস তারা শুরু করল আর মুসলিমরা যদি অংশ নেই তো তাদের সাথে ভালোবাসা প্রকাশ করলো না হ্যাঁ বন্ধুত্বের প্রদর্শন করলো না বন্ধুত্বের বই প্রকাশ নয় তাদের সাথে বন্ধুত্বের বই প্রকাশ কোরআন এবং হাদিসের দলিলের পরে এমাম ইবিন তাইমতুল্লাহ এজমার কথা বলছেন ঐক্যমত কেউ তো বলতে পারে যে না ইখতলাফি মাসলা কোনো কোনো আলেম জায়জ বা জায়জ করে দিলাম না ইজমা ইমাবিন তাইম রহমতুল্লাহ বলছেন যে আন্না মন আকেদুন আলা আল ইজমা আল মুন আকেদুন আলা হুরমাতি তসাব্ব বিল কুফার ফি আয়া দেহিম ফি ওয়াক্তি সাহাবাতে রাজি আল্লাহ আনুম সাহাবাই কেরামদের আমল থেকেই কাফেরদের ঈদে কাফেরদের উৎসবে তাদের সাদৃশ্যতা গ্রহণ করা মানে তারা উৎসব করছে আপনি উৎসব করছেন কাফেরদের অনুষ্ঠান হচ্ছে আপনাদের অনুষ্ঠান হচ্ছে কাফেররা যে কাজগুলি করছে আপনিও করছেন যেমন আমাদের দেশে অনেক পাশাপাশি বসবাসের কারণে হিন্দুদের পূজার দিনে হিন্দুদের বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে ভালো ভালো খাবার তৈরি হচ্ছে মুসলিম বাড়িতে ভালো মিষ্টি তৈরি করেছে ছেলে মেয়েকে খাওয়াবে কারণ পাশের বাড়িতে হিন্দুরা খাওয়ায় ছেলে মেয়েকে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো হিন্দুদের পূজা উপলক্ষে দুর্গা পূজায় দশা পূজা অমুক পূজায় তমুক পূজায় এটা হারাম জায়জ নাই পূজার ক্ষেত্রে হোক অথবা ইহুদি খ্রিস্টানদের অন্য কোনো উৎসবের ক্ষেত্রে হোক সাহাবাই কেরামদের আমল থেকে এজমা চলে আসছে যে কাফেরদের সাথে তাদের ঈদে তাদের উৎসবে সাদৃশ্যতা অবলম্বন করা হারাম জায়জ নাই মন আকেদুন আলা ইত্যাসাব হারাম ইকতেজা উসেরাতুল মুস্তাকিম ও মুখালফাত আসাবুল জহিম তার একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে যে সেরাতে মুস্তাকিমের দাবি আপনি যে সোজা পথে আছেন সরল পথে আছেন এর দাবি হচ্ছে যে মোহালাফাত সাবিল জাহিম জাহান্নামীদের আপনি বিপরীত পথে চলবেন কিতাবের নামই হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন কাফেরদের অন্ধ অনুকরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন এর কুপরিণাম সম্পর্কে সতর্ক করেছেন এবং আল্লাহ ফাকরাবুল আলমিন এই কথাও বলে দিয়েছেন যে আমি দিনকে কমপ্লিট করেছি দিন সম্পূর্ণ তো আপনার দুটো ঈদ দিয়ে হইল না আরো ঈদ দিয়ে আপনি ঘাটতি পূরণ করবেন যেই ব্যক্তি মনে করে যে ঈদ উল ফিতর ঈদ উল আজহার উৎসব দিয়ে খুশি দিয়ে হইল না আরো কিছু খুশি করা প্রয়োজন সে মুখে না বললেও যেন সে মনে মনে বলল অথবা তার চালচলন বলল যে আল্লাহ তুমি যে দিন দিয়েছ সেটা অসম্পূর্ণ আমরা সেটাকে কমপ্লিট করছি এদের এক শ্রেণীর লোক আছে মুখেও বলে দেবে অসুবিধা কি শুধু ঈদ উল ফিতর ঈদ উল আজহা যথেষ্ট আর করবো না আর দল যদি নাও বলে যেহেতু এইসব ভালোবাসা দিবসে অমুক দিবসে তমুক দিবসে কাফেরদের উৎসব অনুষ্ঠানে অংশ নেই সুতরাং তাদের চাল চলন বলে যে আল্লাহর দিন যথেষ্ট নয় আরো আমাদের কিছু করতে হবে অথচ আল্লাহ বলছেন আলিয়া আকমল তুলাকুম দিন আকুম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম আত্মান্ত আলিকুম নেমাতি আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম রাজিউল্লাহমুল ইসলাম দিনা তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম সুতরাং আল্লাহ পাকের মনোনীত দিনের বাইরে যা কিছু আছে তা পালন করা হয় শির্কের সাহায্য সহযোগিতা করা আর না হলে বিদাতি কাজ করা তারপরে তৃতীয় বিষয় যেটি বলবো যে এই ভালোবাসা দিবস মানে ভালোবাসা যদি বলা হয় যে আমভাবে ভালোবাসা যুবক যুবতীর ভালোবাসা নয় বলবেন না প্রত্যেক মানুষের মানুষের সাথে ভালোবাসা তারা কি শিক্ষা দেয় মানুষ মানুষকে ভালোবাসো আল্লাহ শত্রু হইলে ভালোবাসো নাস্তিককে ভালোবাসো কাফের মুশ্রিককে ভালোবাসো আল্লাহ দ্রোহীকেও ভালোবাসো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম অবমাননা করলো তাকেও ভালোবাসো এই ভালোবাসা শিখা মুসলিম কাফের মমিন আর আল্লাহকে অস্বীকারীর মাঝে কোনো পার্থক্য নেই তাদের কাছে যেমন গণতন্ত্রের কোনো পার্থক্য নেই আপনার ভোট পাঁচ অক্ত নামাজিয়া তাহাজুদ গুজার আর আল্লাহ সবচেয়ে বড় শত্রু দুনিয়ার একটা আপনার পাশে নিয়ে আসছেন ইলেকশনে ভোটের দুটোর মূল্য সমান তাই না অথচ আল্লাহ পাক বলছেন ওয়া সাবুল জান্না জান্নাতি আর জাহান্নামি কখনো সমান হইতে পারে না তো এই ভালোবাসা দিবস শিখাই যে মমিন কাফের আল্লাহর শত্রু হোক আল্লাহর বন্ধু হোক সকলকে ভালোবাসো আর এটাই যদি হয় তো এটা ইসলামে হারাম আল্লাহর শত্রুর সাথে ভালোবাসা হারাম শক্তভাবে আল্লাপাকে হারাম করেছেন সুরা মোজাদালার আয়াত নম্বর বাইশে আল্লাপাকে সাদ করেছেন লাউমিল আখির এমন কোন জাতি তুমি পাবে না যে জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে ইমান রাখে ইউআদ্দুন আমান হাত আল্লাহ রাসুল আর এই দাবি করে যে আমি আল্লাহ পরকালে বিশ্বাসী আর আল্লাহর যারা বিরোধী রাসুলের বিরোধী তাদেরকে ভালোবাসবে এটা হইতেই পারে না এমন জাতি হইতেই পারে না আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান আর কাফেরকেও ভালোবাসি ইউআদ্দনামান হায়াদ্দাল্লাহ রাসুল ওয়ালাউ কানু আবা যদিও তাদের বাপদাদা হোক না কেন আউ আপনার তাদের ছেলে মেয়েরা হোক না কেন আও ইখওয়ানো ভাই বোনরা হোক না কেন আও আশিরা তো তাদের বংশের লোক হোক না কেন তাহলে কোন মমিন যে আল্লাহ পরকালে বিশ্বাসী তার জন্য জায়েজ নয় যে কাফের বাপ মার সাথে ভালোবাসা রাখবে কাফের ছেলে মেয়ের সাথে ভালো কাফের ভাই বোনের সাথে ভালোবাসবে মুশরেক কাফের আল্লাদ্রোহী আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা রাখবে এই মিত্রতা এই ভালোবাসা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী মমিনদের সাথে খাস থাকতে হবে এমা বিভিন্ন তাইম রহমতুল্লাহ বলছেন এই আয়তের তফসিরে যে বারা সুবাহ আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আন্না যাদ মমিনুন কোনো মমিন এমন হতে পারেন না যে আওয়াদ্য কাফেরান কাফেরকে ভালোবাসবে মমিন আল্লাহ পরকালে বিশ্বাসী আর কাফেরকে ভালোবাসবেন আমার একটা খ্রিস্টান বন্ধু আছে আমার একটা হিন্দু বন্ধু আছে আমার একটা স্কুলের বন্ধু ক্লাসমেট বন্ধু ছিল যে নাস্তিক আল্লাহ পরকাল বিশ্বাস করতেন আবার তাকে বন্ধু বলছেন কোন মুসলিমের জন্য এটা জায়জ নয় হরা তাই বলছেন ফামান ওয়াদ আল কুফার ফালাইসাবিন সুতরাং কেউ যদি কাফেরদেরকে অন্তর থেকে ভালোবাসে সে মমিন নয় আল্লাহ বলছেন লাতা যে কমন এরকম হইতে পারে না আল্লাহকে ভালোবাসবে রসুলকে ভালোবাসবে আর কাফে আল্লাহ শত্রুকেও ভালোবাসবে এটা হইতে পারে দুটোর একটা হবে চতুর্থ বিষয় যেটি বলবো যে এই ভালোবাসা দিবসে পবিত্র ভালোবাসা হয় না সব না পাক ভালোবাসা এই ভালোবাসা হচ্ছে হ্যাঁ, প্রেম যুবক যুবতীদের প্রেম কি আরো জাগিয়ে এই জন্য এটা শুধু আমার কথা না এটা কোনো মুসলিমের কথা নয় এই কারণে খ্রিস্টানরা খ্রিস্টানদের পাদ্রীরা যখন দেখলো যে এটা ব্যাপক আকার ধারণ করলো আর এই চরিত্রহীন হয়ে গেল আমাদের যুবক যুবতীরা তখন কোন এক সময় তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল চার্চ থেকে ইউরোপে নিষিদ্ধ ঘোষণা করেছে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন দিবস পালন করা যাবে না আর তারপরে কিছুদিন বেশ কিছুদিন চললো এই নিষেধাজ্ঞা তারপরে আর থামতে পারল না সমাজ কারণ আজকাল খ্রিস্টানদের ধর্ম অধিকাংশ লোকদের নামে মাত্র তারা খ্রিস্টান আসলে আল্লাহ পরকাল ওসব কিছু নেই তাদের কাছে তাদের কাছে বাইবেল তাওরা তেঞ্জিল ওসব কিছু নেই আসলে নামে মাত্র বলবে হয়তো যে আমরা জন্মসূত্রে খ্রিস্টান সুতরাং তাদের ধর্মীয় বাঁধন একেবারে নেই বললি চলে অধিকাংশের কেউ যদি বলে যে আমরা অশ্লীল কাজ করব না এই ভালোবাসা দিবসে আমরা ভালোবাসার আদান প্রদান করলাম ভালোবাসা প্রকাশ করলাম তো এমন অসুবিধাটা কি তো তাদের ক্ষেত্রে বলবো যে দেখেন শরীয়তের ভালোবাসা হচ্ছে অন্য রকমের ভালোবাসা এই যে ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ছেলে মেয়েদেরকে ভালোবাসে আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে নেক লোকদেরকে ভালোবাসে এসব কথা আলোচনা হয় আর এসব কথার জন্য ফুল আর কার্ড আর এসব করা হয় না বরং যুবক যুবতীদের অবাধ মেলামেশা আর পাপে লিপ্ত হওয়া আর পাপের রাস্তা খুলে দেওয়া হয় এতে স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে শুধু একদিন শুধু ভালোবাসার ভান করবে না এটা ইসলাম নয় মানে চব্বিশ ঘন্টা ভালোবাসবে সারা জীবন ভালোবাসবে বছরে প্রতিদিন প্রতি রাতে সব সময় ভালোবাসবে একজন স্ত্রী স্বামীকে একজন স্বামী স্ত্রীকে ভালোবাসবে এবং এই ভালোবাসা সবচাইতে ফলপ্রসূ যদি আল্লাহর ভয় আর পরকাল সম্পর্কে চিন্তাশীল মানুষ হয় তাহলে একজন স্বামী যদি আল্লাহর ভয় রাখে আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হয় কখনো তার স্ত্রীর ওপর সামান্যতম জুলুম করবে না আর যদি কখনো অন্যায় ভুল হয়ে যায় তার ক্ষমা চাইতে আর মাফ নিতে কিঞ্চিত তার মানহানি মনে করবে না আমি ভুল করেছি জবাবদেহি করতে হবে আমি অন্যায় করেছি আমার স্ত্রীর উপর আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে বান্দার হক আল্লাহ মাফ করবেন না সুতরাং স্ত্রীর কাছে ছোট হতে তার কোনো মানহানি নেই আর আজকে যদি অমুসলিম পরিবারগুলিকে একদিকে রাখেন আর তাদের সাথে রাখেন পাপি মুসলিম সমাজের পাপিষ্ট পরিবারগুলিকে যাদের মধ্যে আল্লাহ পরকাল সব নেই আর ধার্মিক পরিবারগুলিকে একদিকে রাখেন জুলম অত্যাচার কোথায় হচ্ছে স্বামী স্ত্রীর জুলম অত্যাচার কোথায় হচ্ছে এর পরিসংখ্যান আমার কাছে লিখা আছে সময়ের স্বল্পতার জন্য হয়তো বেশি বলতে পারবো না কিন্তু আমি এক দুটো পেশ করব পশ্চিমা দেশে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপর জুলম মুসলিম দেশে যারা ধার্মিক লোক তাদের চাইতে অনেক বেশি হয়ে থাকে এটা পরিসংখ্যান বলছে তাদের আমেরিকার জার্মানের ফ্রান্সের আর ব্রিটেনের পরিসংখ্যান বলছে পশ্চিমা দেশে যারা লিভ টুগেদার করে বিবাহ শাদী করে না কারো সাথে প্রেম হয়ে গেল পুরুষ কোনো মহিলার সাথে গার্লফ্রেন্ড নিয়ে থাকছে সবচেয়ে বেশি জুলম হচ্ছে ওই সব দেশে কি মনে করেন আপনি এই পরিসংখ্যানগুলিতে বলা হয়েছে তাদের হাসপাতালে কতগুলি মহিলা স্বামীর মার খেয়ে আহত হয়ে পৌঁছেছে এই সব পরিসংখ্যানে পেশ করা হয়েছে কোথায় আছে একমাত্র জুল অত্যাচার থেকে নিরাপদ রাখতে পারে বাঁচিয়ে রাখতে পারে দিন ইসলাম এই জন্য পশ্চিমা দেশে আজকে বাস্তব প্রমাণ যে অধিকাংশ যারা মুসলিম হচ্ছে তারা মহিলা জুলমের শিকার হওয়ার পরে বয়ফ্রেন্ডের পক্ষ থেকে জুলমের শিকার স্বামীর পক্ষ থেকে জুলমের শিকার সমাজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে জুলমের শিকার ভাই খোঁজ রাখে না বোনের বাপ খোঁজ রাখে না মেয়ের দেখল যে ইসলাম ছাড়ার কোথাও শান্তি নেই দিন ইসলাম মে আসলেই সেখানে মানসিক শান্তিও রয়েছে এবং পারিবারিক শান্তি রয়েছে আজকে যদি পারিবারিক কাঠামো থাকেই তো মুসলিম সমাজেই আছে আর পারিবারিক কাঠামো সেখানে মজবুত আছে যেখানে ইসলাম মজবুত আছে ভালো করে শুনে রাখেন যেই পরিবারে দেখবেন দিন ইসলাম আছে পাঁচ অক্ত নামাজ আছে আল্লাহ পরকালকে ভয় করে ভাই ভাই সম্পর্ক ভালো আছে খারাপ হলেও সম্পর্ক ভালো করার চেষ্টা করছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো আছে আর যারা যত বেশি আল্লাহর দিন থেকে সরে তাদের পারিবারিক কাঠামো তত বেশি চূর্ণ বিচূর্ণ বাস্তবে যদি দেখতো আমার কথাগুলিকে পরীক্ষা করে আপনি ভালো করে দেখবেন দিন ইসলাম যেইভাবে ভালোবাসা রাখতে বলেছে কোন দিনে কোন ধর্মে শেখানো হয়নি ভালোবাসাকে কি করে আরো মজবুত করা যেতে পারে ভালোবাসাকে কি করে আরো আগে বাড়ানো যেতে পারে যেইভাবে দিন ইসলামে শেখানো হয়েছে কোন ধর্মে শেখানো হয়নি নবী করিম সাল্লাম বলছেন এজা আহাব্বার রাজুল আহাহু ফাল ইউহ বেরু আন্না তোমাদের মধ্যে কোনো ভাই যদি অন্য কোনো ভাইকে ভালোবাসে তাহলে যেন বলে দেয় যে ভাই তোমাকে ভালোবাসে যাতে করে সে আপনার অন্তরের কথা প্রকাশ যখন হলো জানতে পারলো যে আপনি অন্তর থেকে দিনী ভাই হিসাবে একজন মুসলিম ভাই হিসাবে ভালোবাসেন সুতরাং সেও আপনাকে দিন ইসলামের ভিত্তিতে ভালোবাসবে সাহাবাই কেন তাই বলতেন এক সাহাবি আর এক সাহাবিকে যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি কোন মুসলিমকে বলে যে আমি তোমাকে ভালোবাসি তখন আহাব্বাক আল্লাহ আল্লাহ যেন তোমাকে ভালোবাসে এই এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো তুমি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসো সেজন্য আল্লাহ যেন তোমাকে ভালোবাসে আহাব্বাকাল্লাহুল্লাজি আহবাবতালি আজালিহি যেই কারণে আমাকে তুমি ভালোবাসো অর্থাৎ দিন ইসলামের খাতিরে ইমানের খাতিরে ইসলামের খাতিরে নামাজের খাতিরে তৌহিদের খাতিরে আকিদার খাতিরে ভালোবাসি সুতরাং আল্লাহ যেন তোমাকে ওই জন্যই ভালোবাসে ভালোবাসাকে আরো বাড়ানোর জন্য নবী করিম সাল্লা সালামের প্রচার প্রসার বেশি বেশি করতে বলেছেন নবীন ওল্লেদি নাফসি বিয়াদি সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লাতাদ খলুল জান্নাত হাত্তা তু মেনু অতদিন তোমরা জান্নাতে যেতে পারবে না অতক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মমিন মুসলিম না হবে ওয়ালা তু মেনু হাত্তা তাহাবু আর অতক্ষণ তোমরা মমিন হতে পারবে না খাঁটি যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাস মুসলিম মুসলিমকে না ভালোবাসবে আল্লাহর বন্ধুকে না ভালোবাসবে ভালো মানুষকে ভালো না বাসবে আওয়ালা আদুল্লকুম আলা সাইন এজা ফাল তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব যে যেই কাজটা করলে এজা ফাল তুম তাহাবাব তুম পরস্পর ভালোবাসা মজবুত হবে ভালোবাসা বৃদ্ধি পাবে সেটা কি আফসুস সালামা বেইনাকুম তোমরা নিজেদের মধ্যে সালাম খুব প্রচার করো সালামের প্রচার প্রসার ঘটাও বেশি বেশি সালাম করো সালাম দিলে ভালোবাসা জন্মায় নবী করিম সাল্লা সাল্লামের সেই মুসলিমের হাদিস তাহলে ভালোবাসা বাড়াতে বলছে ভালোবাসা বাড়ানোর জন্য হাদিয়া তোফা উপঢৌকন হাদিয়া দেওয়া সন্ন্যাত হ্যাঁ ভালোবাসা বাড়ানোর ইসলামে বিভিন্ন পদ্ধতি তরিকা বলা হয়েছে ভালোবাসা বাড়ানোর জন্য মুসলিমদের পাঁচ অক্টরে জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়ার মাধ্যমে দেখা করতে পারি আর না পারি আপনার বাড়ি গিয়ে এমনিতে দেখা হয়ে যাচ্ছে এমনিতে দেখা হয়ে যাচ্ছে সে যে আপনার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই মসজিদে আসবেন দেখা হয়ে যাবে কাউকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই বাড়ি গেলে আবার লৌকিকতা শুরু হবে কিছু পেশ করতে হবে কষ্ট হবে না কোনো অসুবিধা নেই মসজিদ ওখানে দেখা সাক্ষাৎ হয়ে গেল সালাম দোয়া হয়ে গেল ভালোবাসা বাড়ছে না বাড়ছে না ইসলামের ভালোবাসা আবার বলছি ইসলামের ভালোবাসা সব আগে আল্লাহকে ভালোবাসা হব্বুল্লাহ তাল আল্লাহকে ভালোবাসতে হবে তারপর রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সাহাবাই নামকে ভালোবাসতে হবে নেক লোকদেরকে ভালোবাসতে হবে অলমাই কিরামকে ভালোবাসতে হবে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করা ভালোবাসা এছাড়াও আত্মীয় স্বজনদের ভালোবাসা <clears throat> এই ভালোবাসা ইসলামে শিখিয়েছে যারা মনে করে যে ভালোবাসা প্রেম এই প্রেম করা আর প্রেম করে বিয়ে শাদী করা এটা ভালো জিনিস তাদের জন্য একটা পরিসংখ্যান শোনাচ্ছি কায়রো ইউনিভার্সিটি মিশরের মেসরের কায়রো ইউনিভার্সিটির একটা পরিসংখ্যান উল্লেখ করেছে একটি কিতাবে তাতে বলেছে যে যেই বিবাহ সাদীগুলি প্রেমের পরে যুবক যুবতীর প্রেমের পরে ভালোবাসার পরে যেই বিবাহ সাদীগুলি হয়েছে সেগুলির শতকরা অষ্টআশিটি বিবাহ তালাকে পরিণত হয়েছে বিবাহ বিচ্ছেদ ঘটেছে তার মানে কামিয়াব কয়টা মাত্র বারোটা মাত্র একশোটি বিবাহে মাত্র বারোটি অষ্টআশি শেষ অষ্টআশিটা তালাক হয়েছে তো বারোটা শুধু তাদের কামিয়া পক্ষান্তরে যেগুলিকে বলা হয়েছে তারা বলেছে গতানুগতিক বিবাহ মানে ইসলামে যে বিবাহের নিয়ম আছে অথবা অমুসলিমদের যেগুলো বিবাহ প্রেমের বিবাহ নয় বরং যেগুলো পারিবারিকভাবে যে বিবাহগুলি হচ্ছে সেই বিবাহগুলি সম্পর্কে বলেছে যে শতকরা সত্তরটি বিবাহ কামিয়াব সাকসেসফুল থেকেছে জি হ্যাঁ শতকরা সত্তরটি বিবাহ কামিয়াব যদি বিনা প্রেমে আগের কোনো পরিচয় ছিল না আগের প্রেম আলাপ ছিল না আগে মোবাইল আলাপ ছিল না যুবতীর সাথে অজানা জায়গায় গিয়ে আত্মীয়তা হলো বিবাহ সাদী হলো তাহলে একশোটি বিবাহতে সত্তরটি কামিয়াব মেসরের কথা তুলে ধরেছেন তাহলে চিন্তা করেন যে এই ভালোবাসা যেই প্রেম এই চোদ্দই ফেব্রুয়ারিতে প্রেম আর ভালোবাসার এই চরিত্রহীনতা প্রদর্শন করে এক শ্রেণীর মানুষরা এই ভালোবাসা কোনো কাজে আসে না এই ভালোবাসা আসল কোনো কাজে আসে না আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে ভালোবাসবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের উপর আছে আল্লাহর দিন থেকে বাঁকা হয়ে গেলে তাকে চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহর দিনের দিকে ফিরিয়ে রাখার আল্লাহর দিনে কোন রকম ফিরাতে পারলেন না তখন আল্লাহ পাক রব্বুল্লাহ তালাকের রাস্তা রেখেছেন তালাক হচ্ছে অগতির গতি হ্যাঁ কোন গতি যখন পাচ্ছেন না তখন তালাক আর এই নয় যে যেখানে সেখানে তালাক দিলাম আর সামান্য কথায় তালাক দিলাম ইসলামে নেই এই জন্য দেখা যাচ্ছে ধার্মিক পরিবারগুলিতে আমাদের দেশে তালাক খুঁজে পাবেন দিনদার পরেশগার পরিবার স্বামী স্ত্রী দুজনে নামাজি ধার্মিক আর তালাক এইরকম খুঁজে পাওয়াই মুশকিল পক্ষান্তরে যারা পাপিষ্ট যারা গুণাগার যারা বেদিন যারা বেনামাজি তাদের মধ্যে তালাক ওর তালাক তালাক তালাকে করছে আর হিল্লার লুচ্চামি করছে হারাম কাজও করছে আর এই বিদাতি মোল্লার এই কাজের জন্য বসেও আছে সুতরাং শেষখানে বলবো যে এই ভালোবাসা দিবস সম্পর্কে আপনারা কোনোভাবে যারা ভালোবাসা দিবস পালন করে বা এই রকম অন্যান্য বেদাতি দিবস ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া অন্য দিবস পালন করে ঈদে মিলাদুল নবী হোক আর অন্য কোনো উৎসব হোক যে যারা পালন করে এগুলিতে কোনো রকমের সহযোগিতা করবেন না কারণ এই সহযোগিতা জায়েজ নাই গুনার কাজ সহযোগিতা অনেক সময় পরামর্শ দিয়ে সহযোগিতা আপনি অনুষ্ঠানে গেলেন না কিন্তু আপনি জায়গায় দিলেন যে আমরা একটা অনুষ্ঠান করব আপনি জায়গায় দেন মেলা করব তা আপনার মাঠটা আপনার জমিটা খালি পড়ে আছে দেন হ্যাঁ সহযোগিতা হচ্ছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে এই ফুল বিক্রি করে আর কার্ড বিক্রি করে জায়েজ নয় এটা আপনি ধরে নেন যে এই দিনে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা লস হলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বরকতের মালিক তাবারাকাল্লাজিবিয়াদিল বরকত মা সেই আল্লাহ বরকত আল্লাহর পক্ষ থেকে হয় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তোমাকে রাজি করার জন্য এবং তোমার দিনের সাহায্য করার জন্য আর কাফেরদের বিরোধিতা করার জন্য তাদের যেন সহযোগিতা না হয় বাতিল উৎসবে সেই জন্য আজ কি আমি কোনো ফুল বিক্রি করব না কোনো কার্ড বিক্রি করব না ওই লাল পোশাক বিক্রি করব না গোলাপি পোশাক বিক্রি করব না আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বরকতের রাস্তা খুলে দেন আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ পক্ষান্তরে আপনি যদি মনে করেন যে অনেক টাকা লস খেয়ে যাব না আমি নিজে ভালোবাসা দিবস পারিবারিক ক্ষেত্রে বাড়িতে পালন করব না কিন্তু আমার ব্যবসাটা ঠিক রাখি তাহলে হতে পারে যে আল্লাহ এমন বালা মুসিবত দিবেন যে যেই টাকা ইনকাম করলে তার কত গুণ টাকা আপনার ওই বালা মুসিবতে চলে গেল জি ভালো করে আল্লাহর দিনের উপর একই রাখেন এবং বাতিলের কাজে গোনার কাজে সাহায্য সহযোগিতা করা কখনো জায়জ নয় ওয়ালা তাওয়ানু আলাল ইসমে আলুদুয়ান আল্লাহ পাকরানি কেমে সাদ করেছেন যে গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কখনো তোমরা পরস্পর সহযোগিতা করবে না ইমাম ইবিন তাইম রহমত এই জন্য বলছে লাহিল মুসলিমিন মুসলিমদের জন্য না বেহিম ফি আয়াদহিম কাফেরদের যেসব উৎসব রয়েছে ঈদ রয়েছে তাতে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা তাদের মতো লেবাস পোশাক পরা তাদের চাল চলন গ্রহণ করা তাদের অনুষ্ঠানে অংশ নেওয়া সব জায়জ নয় লামিন তো আমিন না কোনো খাবার তৈরি করবে ওরা ওই খাবার তৈরি করে আমার ওই খাবার তৈরি ওয়ালা লেবাস না পোশাক ওয়ালা ইকতেসাল ওরা গোসল করেছে আমরা গোসুল করবো হ্যাঁ ওরা আগুন জ্বালিয়েছে বাতি জ্বালিয়েছে আমরাও বাতি জ্বালাবো বড়ই দুঃখ লাগে কালী পূজার নাম শুনেছে না হিন্দুদের কালী পূজার দিনে আমি কালে দেখতাম মুসলিমরাকে বিল্লাহ মুসলিমদেরই দেখতাম যে ওই পাটকাঠিকে একসাথে বেঁধে নিয়ে ওতে আগুন তো আর সন্ধ্যাবেলা ঘুরে বেড়াতো কেন হিন্দুরা করে সেজন্য দেখেছেন নাকি হাউজবিল্লাহ আশ্চর্য তখন আমি ছোট একেবারে নাবালক অবস্থায় মনে পড়ছে গ্রামে ওই সময়টাই ছিলাম আর তারপরে তো মাদ্রাসার যুগ শুরু হয়েছে বিদেশি থাকছি তো আশ্চর্য লাগে যে এইসব মুসলিমরা করে তাই ইমাম ইবনে তাইম রহমতুল্লাহ বলছেন না আগুন জ্বালিয়ে আর না এই রকম কোনো কিছু করে তাদের কাছে কোনো কিছু বিক্রি করে যেমন পুজোর দিনে পুজোর মেলায় কলা বিক্রি করতে চান আপনি মুসলিম আর পুজোর মেলা লেগে তা জানেন যে কলাগুলি দেবদেবীর সামনে পেশ করবে আর কলা বিক্রি করতে চললেন আপনি না মিষ্টির দোকান আর বেশি করে মিষ্টি তৈরি করেছেন এই পুজোর দিনে মিষ্টি বিক্রি রসগোল্লা বিক্রি করবো যাইজ নাই এগুলো হচ্ছে গোনার কাজে সাহায্য সহযোগিতা করা মুসলিমরাও যদি করে এরকম বাতিল কোনো কাজ বিদাতি কাজ তাদের সহযোগিতা করা যায় নাই সুতরাং ঈদে নবী করছে আর তাদের ওই দিনে টুপি খুব বিক্রি হবে কেন সারা বছর টুপি পড়ুক আর না পড়ুক ঈদে নবীর যে মিছিল বেরোবে তাদের টুপিটা লাগবে টুপির ব্যবসা শুরু করলে হ্যাঁ জায়জ নয় বিদাতি কাজে সহযোগিতা করা জায়জ নয় এইরকমই বিদাতি অনুষ্ঠানগুলি বা যেগুলি অমুসলিমদের অনুষ্ঠান মুসলিমদের বিদাতি অনুষ্ঠান আর অমুসলিমদের যেগুলি উৎসব বা অনুষ্ঠান আছে তাতে অভিনন্দন জানানো তাতে খুশামদেদ বলা মোবারকবাদ পেশ করা ওয়েলকাম করা হ্যাঁ এসব জায়জ নয় সুতরাং এই ভালোবাসা দিবসে কি আপনাকে মেসেজ পাঠাইল হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি আর তো আপনিও বললেন আমি তোমাকে ভালোবাসি জায়জ নাই বরং তাকে উপদেশ দেবেন যে তুমি একজন মুসলিম সুতরাং এই রকম কথা তুমি কাউকে লিখবে না আমাকে লিখবে না কাউকে বলবে না আমাকে বলবে না জি এটা হচ্ছে আপনার অন্যায়ের প্রতিবাদ করা কথার দ্বারা কমপক্ষে মুসলিমরা যারা জানে না তাদের জন্য যারা জানলেন যারা জানছেন বিশেষ করে আলেম সমাজ তাদের জানা ফরজ আর সাধারণ মানুষ যারা জানলেন আমাদের কাছ থেকে তাদের জন্য ফরজ যে আপনি আপনার বাড়িতে হতে পারে আপনি এখানে জানলেন কিন্তু আপনার মা জানেন না আপনার মাকে কে এসে গ্রামে শিখিয়ে দিল যে কালকে ভালোবাসা দিবস হ্যাঁ আর প্রস্তুতি নিয়ে বসে আছে ভালোবাসা দিবসের হ্যাঁ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সুতরাং এই দিনে কিছু আমোদ ফুর্তি করি বুঝে না আপনি বুঝলেন সুতরাং তাদেরকে সতর্ক করা আপনাদের ফরজ কাজ যাতে করে তারা গুনহায় লিপ্ত লা হয় আপনাদের দায়িত্ব রয়েছে যারা জানলো যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবে ফালিওবাল্লেগু শাহেদুল গায়েবা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আরাফার ময়দানে বলেছিলেন যারা উপস্থিত আছো তারা যেন যারা অনুপস্থিত এখানে উপস্থিত নেই তাদেরকে জানিয়ে দিও আমার কথাগুলি আল্লাহ ফাকরবুল আলম যেন আপনাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন সত্য মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের জন্য দিনই ইসলাম পালনে কল্যাণ রেখেছেন সুতরাং তা পালন করার সুন্দরভাবে তৌফিক দান করেন দিন ইসলামের বিধিবিধান আকিদা এবাদত আখলাক আমলের ক্ষেত্রে আল্লাহ পাক ভালোভাবে পালন করার তৌফিক দান করেন শিরকি বিদাতি উৎসব অনুষ্ঠান থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলমিন গুনহার কাজে সাহায্য সহযোগিতা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন মুসলিম জাতিকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফকরবুল আলমিন যতদিন দুনিয়ায় রাখবেন ইমান এবং নেক আমলের উপর রাখেন ভালো চরিত্রের উপর রাখেন আর যখন আল্লাহ পাক নেবেন আমাদেরকে দুনিয়া থেকে কালেমা তৈবা লাহ ইল্লাহ শাহাদাত দেওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদোস দান করেন বিশেষ করে বোনদেরকে বলবো যে বোনদের কাছে এসব জিনিস আরও বেশি আসতে পারে বান্ধবীদের পক্ষ থেকে অথবা স্বামী অনেক সময় মূর্খ অনেক স্বামীরা এখানে আসে না বোনেরা আসেন তাদেরকে বলছি যে আজকে তো ভালোবাসা দিবস আর সুতরাং তোমাকে আমি ই করছি অভিনন্দন জানাচ্ছি বা কিছু করছি তোমাকে ভালোবাসা প্রকাশ করলো কোনো কিছু দিয়ে সাথে সাথে নসিহত করবেন উপদেশ দেবেন স্বামীকে অথবা ভাই বেরাদারও যদি কেউ বলে যে আজকে আসে ভালোবাসা দিবস আর সুতরাং আপা আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি ইত্যাদি করছি তাদেরকে সত সতর্ক করবেন নবী করিম সাল্লামের এই হাদিসটি দিয়ে আমার আলোচনা শেষ করি মানরা আমিন কুমন কারান ফালিউগাইয়াদি কেউ যদি অন্যায় কাজ দেখে বল প্রয়োগ করে বাধা দেবে সরকার বল প্রয়োগ করে বাধা দেবে আপনার বাড়িতে আপনি সরকার বল প্রয়োগ করে বাধা দেবেন নিজের বাড়িতে অন্যায় কাজ পাপের কাজ আর এই ভালোবাসা দিবস পালন হতে দেবেন না বল প্রয়োগ করে বাধা দেবেন ফাইনলাম ইয়াস্তাতে তা যদি সম্ভব না হয় দূরে আছেন সুতরাং বল প্রয়োগ করতে পারছেন না অথবা আপনার ক্ষমতা নেই অন্যের বাড়িতে হচ্ছে অন্যের জমিতে হচ্ছে অন্য জায়গায় হচ্ছে অন্য লোকেরা করছে আপনার কর্তৃত্ব সেখানে নেতৃত্ব নেই তাহলে ফাবেল ইসানি কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন ওয়াইনলামে আস্তে তাও যদি সম্ভব না হয় যেমন ধরেন আপনি একুশে ফেব্রুয়ারি গ্রামে গিয়ে বলতে পারছেন না দেশে গিয়ে বলতে পারছেন না বললে বড় অপরাধ যেন করে দিলেন আপনি তাহলে ফাবে কালবে অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবেন আল্লাহ ফাকরবুল আলমিন যেন বুঝার তৌফিক দান করেন আর আমল করার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন জায়ালিক আজাফুল ইমান এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমান যে আপনি অন্তর থেকে পাপকে ঘৃণা করবেন বিদাতি মেলাকে অন ইসলামিক অনুষ্ঠানকে অন ইসলামিক উৎসবকে অন ইসলামিক দিবসকে ঈদ উল ফিতর ঈদ উল আজহা ছাড়া অন্য দিবসকে অন্তর থেকে ঘৃণা করবেন আর যারা করে তাদের ঘৃণা করার পরিচয় হচ্ছে তাদের মজলিস অনুষ্ঠানগুলি পাপের অনুষ্ঠানগুলি বর্জন করা আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নেক আমল যেন কবুল করেন অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন সুবহান রব্বিক রব্বিল ইজাতাম্মা ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমাদের অনেক ভাই বোনরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে শেফা দান করেন আল্লাহ পাক রব্বুল আলম যাদের বালা মুসিবত রয়েছে বালা মসিদ যেন দূর করে দেন আর যাদের আপনজন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আর আমাদের সকলেরই আপনজন ইন্তেকাল করেছেন সে এখন হোক অথবা আগে হোক আল্লাহ পাক তার যেন রুহের মাগফেরাত করেন জান্নাতুল দশ দান করেন